কতদাহ রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি মদিনায় একবার শত্রুর আক্রমণের ভয় ছড়িয়ে পড়ল নাবি সাল্লাহ আলাইসাল্লাম তখন আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট একটি ঘোড়া ধার নিলেন এবং তাতে সওয়ার হলেন ঘোড়াটির নাম ছিল মান্দুব অতপর তিনি ঘোড়াটিতে টহল দিয়ে ফিরে এসে বললেন কিছুই তো দেখতে পেলাম না তবে এই ঘোড়াটিকে আমি সমুদ্রের তরঙ্গের মতো পেয়েছি